আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইউনিভার্সাল ভিশন টেলিভিশনের ইসলাম ও সমাজ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় মুসলমানদের পারস্পরিক পাঁচটি মৌলিক অধিকার বিষয়টি আপনাদের কাছে সবার জানা তারপরও স্মরণ করিয়ে দিচ্ছি স্মরণ করিয়ে দিচ্ছি এজন্য যে স্মরণ করার মধ্যে সচেতনতা সৃষ্টি হয় আর সচেতনতা মানুষকে কাজের প্রতি আগ্রহী করে উদ্বুদ্ধ করে আমরা অনেক সময় অনেক ভালো কাজ করতে পারি না মনে না থাকার কারণে ভুলে যায় অথবা একটি কাজ করার পরে মনে হয় যাহা যদি সেই সময় মনে হতো সেজন্য আল্লাহ তালা বলেছেন যে মুসলমানদের পারস্পরিক দায়িত্বের অংশ করে দিয়েছে যে এক মমিন আর এক মমিনকে স্মরণ করিয়ে দেবে অতওয়া সহবিল হাক অতওয়া সহবিল সাব সোরায় আসরের মধ্যে যেটা বলা হচ্ছে হকের প্রতি একে অন্যকে উদ্বুদ্ধ করবে অন্যত্রে জিকির বা স্মরণ করিয়ে দেওয়ার কথা বলা আছে ভালো কথা স্মরণের মধ্য দিয়ে উভয়েই উপকৃত হয় যিনি স্মরণ করান যিনি যাকে স্মরণ করিয়ে দেওয়া হয় প্রিয় উপস্থিতি আমরা আজকে এই পাঁচটি জিনিস আলোচনা করতে চাই আমাদের নিজেদের স্মরণের জন্য নিজেদের অনুসরণের জন্য একদিকে স্মরণ আর একদিকে অনুসরণ বাস্তবায়ন এটি যে হাদিসে নবী সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন হজরত আবু হুরাইরাহ তালানহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন তার থেকে হাদিসটি সংকলন করেছেন ইমাম বখারি এবং মুসলিম রাহেমাহমাল্লাহ উভয় এই গুরুত্বপূর্ণ হাদিসটিকে উল্লেখ করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন এক মুসলিমের উপরে আর এক মুসলিমের অন্য মুসলিমের পাঁচটি অধিকার রয়েছে পাঁচটি অধিকার আর আমরা জানি যে অধিকার হচ্ছে সেই জিনিস যা পুরো না করলে দায়বদ্ধ থেকে যেতে হয় যা আদায় না করলে দায়বদ্ধ থেকে যেতে হয় এবং এক পক্ষ যে আদায় করল না সে দায়বদ্ধ থাকল আর যে পেল না সে বঞ্চিত হলো সে তার অধিকার জন্য সে দাবি করার সুযোগ তার রয়ে গেল তো সেই জন্য আমরা জানি যে মানুষের উপরে যত হক আছে অধিকার আছে সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে হকুল্লাহ আল্লাহর হক আর একটা হচ্ছে হকুল এবাদ বান্দার হক তা আল্লাহ তালা তওবা ইস্তেকফারের মাধ্যমে তিনি তার সাথে রিলেটেড বান্দার যত গোনা যত অন্যায় অপরাধকে তিনি ক্ষমা করবেন ইভেন শির্কের মতো গোনাও তিনি তবার মাধ্যমে ক্ষমা করবেন কিন্তু মানুষকে মানুষের হক সম্পর্কে বারবার সাবধান করা হয়েছে কারণ ওই হকদার মাপ না করা পর্যন্ত আল্লাহ তালা তাকে মাপ করবেন না কারণ একজন আরেকজনের হক বিনষ্ট করলে ওই মানুষটি ক্ষতিগ্রস্ত হয় একজনকে ক্ষতিগ্রস্ত করে আরেকজনকে উপকার দেওয়ার সুবিধা দেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই এবং আমরা দেখি যে যেমন ইসলামে কেসাসের যে বিধান দেওয়া হয়েছে সেখানে রক্তমূল্যের অপশান রাখা হয়েছে কেসাসের বিধানে হত্যার বদলে হত্যা বিচারের মাধ্যম বিচারের মাধ্যমে যখন হত্যাকারীকে শনাক্ত করা যায় নিশ্চিত হয়ে যায় বিচার মাধ্যমে যে অমকই হত্যাকারী তখন এই হত্যাকারী মানে শাস্তিপ্রাপ্তির দুটা পথ থাকে বিচার হয়ে যাওয়ার পরে দুটা ওয়ে থাকে একটা হচ্ছে তার হত্যার বদলে তার সাজা ভোগ করা আর একটা হচ্ছে রক্তমূল্য দিয়ে হত্যার অপরাধ থেকে মুক্তি পাওয়া এবং হত্যার ফয়সালা হয়ে যাওয়ার পরে ইসলাম দুটো অপশান রেখেছে একটা হলো হত্যাকারীকে ইসলামের বিধান অনুযায়ী হত্যার শিকার হওয়া দ্বিতীয়ত হলো রক্তমূল্য দিয়ে জীবন ভিক্ষা পাওয়া এই রক্তমূল্যের চুক্তি ক্ষতিগ্রস্ত ব্যক্তির উপযুক্ত কর্তৃপক্ষ মানে প্রতিনিধি ছাড়া আর কেউ এই রক্তমূল্য গ্রহণ করতে এবং হত্যাকারীকে হত্যা থেকে জীবন ভিক্ষা দেওয়ার অধিকার রাখে না ইসলাম এ বিষয়ে অত্যন্ত কঠোর নীতি অবলম্বন করেছে এই জন্য এটা হলো অধিকার অর্থাৎ নিহত ব্যক্তির পরিবারের অধিকার কোরআনের আলোকে যে সে বিচার পাবে এখন নিহত ব্যক্তির পরিবার যদি রক্তমূল্য নিয়ে ছাড় দিতে চায় তার অধিকারকে হ্যাঁ, আর্থিক সুবিধা অন্যান্য সুবিধা নিয়ে ছাড় দিতে চায় সেটা তার অধিকার সে ইচ্ছা করলে তার ইখতিয়ার ইচ্ছা করলে নেবেন অথবা না সুতরাং ইসলামী অধিকারের বিষয়টাকে খুব মানে গুরুত্বের সাথে দেখা হয়েছে এই জন্য মানুষকে সচেতন করা হয়েছে হকুল্লাহ এবং হকুল এবাদ সম্পর্কে যে আল্লাহর হক মানুষকে যথাযথভাবে পালন করতে হবে পাশাপাশি মানুষের হককে নিশ্চিত করতে হবে তো সমাজ জীবনে আমরা যারা বসবাস করি প্রত্যেকেই কোনো না কোনোভাবে আরেকজনের সাথে সম্পর্কিত থাকি এ নিয়ে আমরা অন্যভাবে আরও জেনেছি যে সামাজিক জীবনে আমরা পারস্পরিকভাবে কিভাবে একে অন্যের সাথে সম্পর্কিত এই হাদিসের মধ্যে নবী সাল্লা সাল্লাম পাঁচটা অধিকারের কথা বলেছেন আজকে সেটা নিয়ে বলি একটি হচ্ছে সালামের জবাব দেওয়া সালামের জবাব দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ রদ্দুস সালাম বলা হয়েছে যখন কেউ আপনাকে সালাম দেবে আপনি এক মুসলিম আর এক মুসলিমকে দেখা হলো চিনেন বা না চিনেন আপনি সালাম দেবেন আপনি দিলেন না আপনি সন্ন্যার খেলাপ করলেন কিন্তু আপনাকে যখন সালাম দেওয়া হলো তখন ওই ব্যক্তির অধিকার হয়ে গেল সালামদাতার অধিকার হয়ে গেল আপনার পক্ষ থেকে সালামের জবাব পাওয়া সুতরাং এক মুসলিম আর এক মুসলিমের উপরে যে উল্লেখযোগ্য পাঁচটি অধিকার সংরক্ষণ করেন এই হাদিসের আলোকে তার মধ্যে প্রথমটি হচ্ছে এক মুসলিম যখন আর এক মুসলিমকে সালাম দেবে তখন তার পক্ষ থেকে সে সালামের জবাব পাবে এখন সালাম মানে সালাম মানে শান্তি কামনা করা শুভ কামনা করা কল্যাণ কামনা করা তো আমরা সালাম সমাজে যথেষ্ট না হলে একেবারে কম প্রচলন আমাদের দেশে নাই আমাদের সমাজে বিশেষ করে সালামের প্রচলন একেবারে কম নাই আমরা সালাম দিই কিন্তু এই সালাম লেনদেনের আদান প্রদানের যে অন্তর্নিহিত ইসলামের সৌন্দর্য বা লক্ষ্য শরিয়াতের এই বিধান প্রবর্তনের পিছনে যে পবিত্র উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা হলো মানুষের মধ্যে এক অন্যের জন্য শান্তিকামী হবে এক অন্যের শান্তির নিশ্চয়তা বিধান করবে এক অন্যের শান্তি রক্ষক হয়ে যাবে অর্থাৎ আমি মুখে একটি লোককে বললাম আসসালাম আলাইকুম আপনার প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক অথবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর প্রতি আপনার প্রতি শান্তি এবং আল্লাহ রহমত বর্ষিত হোক অথবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু আপনার প্রতি শান্তি আল্লাহ রহমত এবং বরকত বর্ষিত হোক কামনা করলাম তিনি উত্তরও দিলেন পাশাপাশি আমি আমার ওই ভাইয়ের চিনি বা না চিনি সবাই কিন্তু আমার কাছে সালাম পাও না আর সালাম দেওয়ার পরে উত্তরটা তার অধিকারে পরিণত হয় এখন আমি আপনি পারস্পরিক সালাম বিনিময় করলাম আবার পারস্পরিক দুশ্মনীতেও লিপ্ত হলাম এটা কোন ইসলাম ইসলাম এই সালামের ইসলামের যে সালাম প্রবর্তনের শিক্ষা ইসলামের সালাম প্রচলনের যে উদ্দেশ্য সেটা এটা নয় যে আপনি আপনার ভাইকে সালাম দেবেন চিনবেন বা চিনবেন না চেনা বা অচেনা ভাইকে মুসলিম ভাইকে সালাম দেবেন মুখে সালাম দেবেন আর বাস্তবে আপনি তার সাথে দুশ্মনী করবেন এটি ইসলামের টার্গেট না তাহলে আজকের আমাদের সমাজে আমরা যতখানি সালাম বিনিময় করি মৌখিক ততখানি আমার ওই ভাইয়ের কল্যাণকামী হতে পারিনি যদি তাই পারতাম তাহলে আজকে মারামারি হিংসা বিদ্বেষ খেস কাছারি নির্যাতন ঝুলুম অন্যায় ভোগ দখল সম্পদ দখল আজকে এই পর্যায়ে যেত না আমরা বহু মানুষ আছে মুখে আমরা যথেষ্ট সম্প্রীতি আমাদের আছে পারস্পরিক কিন্তু কেউ কারো মানে একে অন্যের কল্যাণ চিন্তা করতে পারি না এরম অনেক আছে একদিন দুই দিন না সারা জীবনই দেখা যায় যে এক বংশ আর এক বংশের সাথে এখনও আমার দেশেও রয়েছে আমরা আরব জাহালাতের কথা জানি আমাদের দেশেও আছে এক ফ্যামিলি আর এক ফ্যামিলিকে সামাজিক দাওয়াত দেয় না তাদের এই হলে আমাদের এই হতে হবে তারা যদি একটা গরু দিয়ে দাওয়াত খানা খাওয়ায় আমাকে দুইটা দিয়ে খানা খাওয়াতে হবে অর্থাৎ সামাজিক জীবনে আমাদের একটা অশুভ প্রতিযোগিতা আছে অন ইসলামের প্রতিযোগিতা আছে তো ইসলাম তার সদস্যদের মধ্যে মুসলিম সমাজ তার সদস্যদের মধ্যে ব্যাপক সালাম প্রচলনের কথা বলেছে এবং সেই সালামের বাহ্যিক রূপ হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকত অথবা শুধু আসসালাম আলাইকুম হতে পারে কিন্তু তার অন্তর্নিহিত রূপ হবে যে সে তার ভাইয়ের কাছ থেকে নিরাপত্তা নিশ্চিত করবে তা সে কোনোভাবেই তার ভাইয়ের নিরাপত্তা লঙ্ঘন করবে না সে কোনোভাবেই তার ভাইয়ের অর্থাৎ সমাজের অপর সদস্যের নিরাপত্তাহীনতার কারণ হবে না আজকে দেখুন এই সালামের যে অধিকার ছিল ইসলাম দিয়েছিল পারস্পরিকভাবে এইটাকে যথাযথভাবে বাস্তব রূপে আমাদের জীবনে আমাদের সমাজে গ্রহণ করতে না পারার কারণে আমাদের সমাজে নির্মমভাবে শিশু হত্যা হচ্ছে নির্মমভাবে মানুষ খুন হচ্ছে নির্মমভাবে পাশবিকতা ছড়িয়ে পড়ছে কারণ হচ্ছে যে সালাম মুসলমানদের পারস্পরিক নিরাপত্তার কথা শান্তির কথা সুরক্ষার কথা শিখিয়েছিল সেই আদর্শ দিয়েছিল কিন্তু আমরা সেটা ব্যর্থ হয়েছে এই শিক্ষা গ্রহণ করতে শিক্ষা পালন করতে বাস্তবায়ন করতে দ্বিতীয় অধিকার হচ্ছে রোগীর সেবা রুগীর সেবা প্রত্যেকটি মুসলিমের দায়িত্ব হচ্ছে রুগীর পেলে রুগী দেখলে রুগীর সংবাদ পেলে তার সামর্থ্যের মধ্যে তার সেবা করা এখন আমাদের সমাজে আমাদের নানা বাস্তব সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের পরিবার সদস্য নিকটাত্মীয় প্রতিবেশীর অসুস্থ হলে আমরা দেখতে যাই সেবা করি আলহামদুলিল্লাহ এখনও আছে সেটা কিন্তু পাশাপাশি আমরা তো এ কথাও বলি যে চিকিৎসার নামে কষাইগিরি চলছে চিকিৎসার নামে শোষণ চলছে আবার কথা অনেক চিকিৎসক আছেন যারা অকাতরে সারা জীবন মানুষের জন্য সেবা দিয়ে যাচ্ছেন এখন রুগীর সেবা কে করবে শুধু কি যারা চিকিৎসক না তারাই করবে না চিকিৎসকও করবেন কিন্তু আমাদের আজকের ব্যতিক্রম ছাড়া অধিকাংশ চিকিৎসকের উদ্দেশ্য আমরা বলতে পারবো না কিন্তু তাদের আচরণ থেকে আমরা দেখি যে তারা সেবার তাদের প্রফেশন আয় রোজগার এটাকেই তারা প্রাধান্য দিয়ে থাকেন ব্যতিক্রম আছে অনেক ব্যতিক্রম আছে কিন্তু অধিকাংশ তো একজন মানুষ অসুস্থ হলে আমাদের দায়িত্ব হচ্ছে তার সেবায় যাওয়া এগিয়ে যাওয়া সেটা একজন সাধারণ মানুষের পক্ষে এগিয়ে যাওয়া একজন চিকিৎসকের পক্ষে এগিয়ে যাওয়া চিকিৎসক তার চিকিৎসার জন্য যা ব্যয় যেটা নেওয়া সেটা নেবেন কিন্তু সাথে সাথে যেন সেবার মানসিকতাটাও হারিয়ে না ফেলেন যাদের নেই আমি সবার কথা বলছি না যাদের নেই তারা যেন হারিয়ে না ফেলেন এটা ইসলামের দেওয়া এক মুসলমান আর এক মুসলমানের উপরে সংরক্ষিত অন্যতম একটি অধিকার এই অধিকার বঞ্চিত হলে সে আল্লাহর দরবারে নালিশ করতে পারবে সুতরাং আমার পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ অসুস্থ হলে আমরা যত ব্যস্তই থাকি না কেন তার খোঁজ নেওয়া তার পাশে যাওয়া তার সেবা করার চেষ্টা করা উচিত তৃতীয় অধিকার হচ্ছে জানাজায় অংশগ্রহণ করা অর্থাৎ কোনো মুসলিম ইন্তেকাল করলে ইন্তেকালের সংবাদ পাওয়ার পরে পরিবারের সদস্য সমাজের সদস্য আত্মীয় স্বজন যে যেখানেই থাকি সংবাদ পেলে তার জানাজায় অংশগ্রহণ করাটাকে ফর্জিকে ফায়া করা হয়েছে হ্যাঁ বিপদ আপদ প্রয়োজন থাকলে সেটা ভিন্ন অন্যেরা করবে কিন্তু মৃত ব্যক্তির অধিকার হচ্ছে যে তার জানা যায় তার ভাই শরিক হবে তার স্বজনরা শরিক হবে থার্ড হচ্ছে দাওয়াত কবুল করা ফোর্থ হচ্ছে দাওয়াত কবুল করা আমরা পাঁচটি অধিকার নিয়ে কথা বলছি চতুর্থটি হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দিলে সে দাওয়াত কবুল করবে দাওয়াত দিলে দাওয়াত কবুল করবে কিন্তু সমস্যা হয়ে গেছে আমাদের সমাজে আজকে দাওয়াতের অনেক ক্রাইটেরিয়া হয়েছে দাওয়াত আমরা অনেক রকমের দাওয়াত দিই দাওয়াত মানে এখন অনেকের আছে আন্তরিক দাওয়াত অনেকের আছে প্রফেশনাল দাওয়াত দাওয়াতের এই অনুষ্ঠান করার আগে হিসাব করেন যে এই অনুষ্ঠান করব এতজনকে দাওয়াত দেব এত খরচ আসবে এত উঠে আসবে আর এতটুকু পকেট থেকে দেব আবার অনেকে আছে যে এটা করলে এই পরিমাণ লাভ হবে এই শেষের দুটিকে ইসলাম অপছন্দ করেছে নিষেধ করেছে ইসলামের এই অধিকার যে দাওয়াতের মধ্যে ইসলাম দিয়েছে সেটা হলো আপনি আপনার ভাইকে খুশি হয়ে দাওয়াত খাওয়াবেন দাওয়াত দেবেন উনি যাবেন খাবেন দোয়া করবেন ঠিক উনিও আপনার বাসায় যাবেন আপনিও তার বাসায় যাবেন এই দাওয়াতকে ইসলাম উৎসাহিত করেছে কিন্তু আমরা আজকে খাতনার নামে দাওয়াত দিচ্ছি সুন্নাতে খাতনার নামে আমরা বিবাহতে দাওয়া অলিমার নামে দাওয়াত দিচ্ছি নানা অনুষ্ঠান আনুষ্ঠানিকতার মধ্যে দাওয়াত দিচ্ছি কিন্তু ইসলামের দাওয়াতটা ছিল উপলক্ষ যাই থাক ইসলাম নির্দেশিত লক্ষ্য এবং দাওয়াতটা হবে উপডৌহন শর্ত না কেউ যদি খুশি হয়ে দেয় সেটা ভিন্ন কিন্তু আপনার প্রত্যাশায় যেন সেটা না থাকে পঞ্চম হচ্ছে হাসির জবাব দেওয়া যে আপনার আমার সামনে কেউ যদি হাসি দেয় তাহলে আমার উচিত হবে তিনি আলহামদুলিল্লাহ বলবেন আমরা বলবো ইয়ারহামুক আল্লাহ তাহলে হাদিস রসুলের পরিভাষায় এখানে এক মুসলমান আর এক মুসলমানের উপরে পাঁচটি অধিকার সংরক্ষণ করেন অন্য জায়গায় আরও অধিকারের কথা বলা আছে এই পাঁচটি হচ্ছে সালাম দিলে সালামের জবাব দেওয়া রদ্দুসালাম ও ইয়াদাতুল মারিদ রুগীর সেবা ও ইত্তেবাউল জানায়েজ জানাজার অনুসরণ করা অংশগ্রহণ করা ও এজাবাতু দাওয়াত দাওয়াত কবুল করা আর একটা হচ্ছে হাঁচির জবাব দেওয়া এই পাঁচটা কাজ হচ্ছে এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের প্রতি অধিকার হিসাবে সংরক্ষণ করেন সুতরাং এই পাঁচটি বিষয়ের আরও অনেক আলোচনার বিষয় আছে অনেক উপকারিতা কল্যাণকারিতার বিষয় আছে কিন্তু আমরা যতটুকু শুনলাম এই শোনার আলোকে আমরা মনে রাখতে চেষ্টা করব যে এই পাঁচটি অধিকার জন্য আমরা আমরা সুনিশ্চিত করতে পারি আর নবী সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী আমরা যদি এটাকে সুনিশ্চিত করতে পারি তাহলে দুনিয়াতে যেমন আমরা কল্যাণ লাভ করতে পারবো তেমনি আখেরাতে আল্লাহর কাছে প্রভূত কল্যাণ অনেক সবের আমরা প্রত্যাশা করব আমাদের জন্য কল্যাণ অপেক্ষা করবে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে আসুন আমরা আমাদের ভাইদের এই পাঁচটি পারস্পরিক অধিকারকে নিশ্চিত করার চেষ্টা করি السلام عليكم ورحمة الله وبركاته